লড়ে যদি কোনো মুক্তিযোদ্ধা দেশ ও জাতির পক্ষে লড়ে যদি কেউ কৃত অধিকার ফিরিয়ে জানার লক্ষ্যে লড়ে যদি কোনো মুক্তিযোদ্ধা দেশ ও জাতির পক্ষে লড়ে যদি কেউ কৃত অধিকার ফিরিয়ে জানার লক্ষ্যে মাজলুমেরই পাশে যদি কেউ দাঁড়াই বাসার জন্য করে যদি কেউ লড়াই মাজলুমেরই পাশে যদি কেউ দাঁড়াই বাসার জন্য করে যদি কেউ লড়াই অবরোধে তারা ভেঙে পড়ে যদি ধরজে মুক্তিকামীরা মার খেয়ে ওঠে ঘরজে পরমানবতা মানবতা বিশ্ববিবেক হবে কি তা সন্তান বল মানবতা বিশ্ব বিবেক হবে গীতা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে গীতা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে গীতা সন্ত্রাস লড়ে যদি কোনো মুক্তিযোদ্ধা দেশ ও জাতির পক্ষে লড়ে যদি কেউ কৃত অধিকার ফিরিয়ে জানার লক্ষ্যে লড়ে যদি কোনো মুক্তিযোদ্ধা দেশ ও জাতির পক্ষে লড়ে যদি কেউ কৃত অধিকার ফিরিয়ে জানার লক্ষ্যে মাজলুমেরই পাশে যদি কেউ দাঁড়াই বাঁচার জন্য করে যদি কেউ লড়াই মাজলুমেরই পাশে যদি কেউ দাঁড়াই বাঁচার জন্য করে যদি কেউ লড়াই অবরোধে তারা ভেঙে পড়ে যদি মুক্তি মুক্তিকামীরা মার খেয়ে ওঠে গর্জে বল মানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস খুনি জল্লাদ মিলে যদি কারো অপমান করে মাবন সে যদি তাদের আব্রু বাঁচাতে প্রতিরোধ করে তখন খুনি জল্লাদ মিলে যদি কারো অপমান করে মাবন সে যদি তাদের আব্রু বাঁচাতে প্রতিরোধ করে তখন বিদ্রোহী নজরুল যদি হয় বন্ধি ব্রিটিশ তাড়াতে লড়ে মহাত্মা গান্ধী বিদ্রোহী নজরুল যদি হয় বন্ধি ব্রিটিশ তাড়াতে লড়ে মহাত্মা গান্ধী বঙ্গবন্ধু ঘোষে দেই মহাযুদ্ধ যদিও তাতে আমেরিকা হয় ক্ষুব্ধ বঙ্গবন্ধু ঘোষে দেই মহাযুদ্ধ যদিও তাতে আমেরিকা হয় ক্ষুব্ধ ফল মানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস ফল মানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস পরমানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস ধরে যদি কোনো মুক্তিযোদ্ধা দেশ ও জাতির পক্ষে লড়ে যদি কেউ হত অধিকার কৃত নিওয়াল্লকে লড়ে যদি কোনো মুক্তিযোদ্ধা দেশ ও জাতির পক্ষে লড়ে যদি কেউ কৃত অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে লড়ে যদি কোনো মুক্তিযোদ্ধা দেশ ও জাতির পক্ষে লড়ে যদি কেউ কৃত অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে মাজলুমানের পাশে যদি কেউ দাঁড়ায় বাসার জন্য করে যদি কেউ লড়াই মাজলুমানের পাশে যদি কেউ দাঁড়াই বাসার জন্য করে যদি কেউ লড়াই অবরোধে তারা ভেঙে পড়ে যদি ধৈর্যে মুক্তিকামীরা মার খেয়ে ওঠে ঘরছে বল মানবতা বিশ্ব বিবেক হবে কিতা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে কিতা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে কিতা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে কিতা সন্ত্রাস পরমানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস পরমানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস আগ্রাসীরা ইরাক আফগান লিবিয়াকে দিল ভেঙ্গে বাবন শিশুর কলিজার খুনে দুনিয়াটা দিল রেঙ্গে আগ্রাসীরা ইরাক আফগান লিবিয়াকে দিল ভেঙ্গে বাবন শিশুর কলিজার খুনে দুনিয়াটা দিল রেঙ্গে উসামা অমর লালে সজাতির পক্ষে বীর সাদ্দাম ঝুল্ল ফাঁসির কষ্টে উসামা ওমর লড়ে সজাতির পক্ষে বীর সাদ্দাম ঝুল্ল ফাঁসির কষ্টে আত্মঘাতীরা সব হারানোর কষ্টে বেঁধে নাই যদি বুলেট বোমা বক্ষে আত্মঘাতীরা সব হারানোর কষ্টে বেঁধে নাই যদি বুলেট বোমা বক্ষে বল মানবতা বিশ্ব বিবেক হবে কিতা তা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে কিতা তা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে কিতা তা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস লড়ে যদি কোনো মুক্তিযুদ্ধ জনতা দেশ ও জাতির পক্ষে লড়ে যদি কেউ হত অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে লড়ে যদি কোনো মুক্তিযোদ্ধা দেশ ও জাতির পক্ষে লড়ে যদি কেউ কৃত অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে মাজলুমেরই পাশে যদি কেউ দাঁড়াই বাঁচার জন্য করে যদি কেউ লড়াই মাজলুমেরই পাশে যদি কেউ দাঁড়াই বাঁচার জন্য করে যদি কেউ লড়াই অবরোধে তারা ভেঙে পড়ে যদি ধরজে মুক্তিকামীরা মার খেয়ে ওঠে গর্জে বল মানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস বল মানবতা বিশ্ব বিবেক হবে কি তা সন্ত্রাস